ಸಾರ যে আমি শুধু বার্তা আছি এর ঘোষণা হল কিন্তু আমি যদি না বলি যে আমি শুধু শুদ্ধ ভক্তদের চরণ রেণু প্রার্থী আমি শুদ্ধ নয় তাহলে আমি আরো বেশি অশুদ্ধ হব তো আমার এই জীবনে মহার সৌভাগ্য হওয়া জীবনে আমি সুযোগ পেলাম শুধু প্রভুপাদের সেবা করতে তিনি হচ্ছেন অত্যন্ত পাবন এবং মাদুষ পথিত সে উপরে তার কৃপা বৃষ্টি চিন্তিত করেন তার জন্য আমি ভাই আছি কৃতজ্ঞ আছি কিন্তু ঠিক হবে না আমি যদি স্পষ্টভাবে বলি না যে আমি শুনি নাম ক্রোধ ইত্যাদি করাই কিন্তু আমার আশা আছে এবং ভরসা আছে যে আমি যদি শিষ্যখন শিল প্রভুপাদের নির্দেশগুলো পালন করতে শিল্পবাদের মনে ওই সাধু গুরু এবং শাস্ত্র অনুসারে অপাত নতুন মনোবল জিনিস সৃষ্টি করেন না প্রভুপাত তারপর বলেন যে আমি নতুন জিনিস দিচ্ছি না আমি যা পেলাম সাধু গুরু এবং শাস্ত্র থেকে সেটা আমি অন্যদের দিচ্ছি শিল্পার বাবা বলেছেন যে আমার কাজ পিয়নের মত পিয়নের কি কাজ পিয়ন তো একজন থেকে প্যাকেট নিয়ে অন্য লোক দিয়ে পৌঁছে দেন তো এইভাবে শিল্পকর বাবা বলেন যে আমি যা পাইছি আমার পরমারাধ্যা গুরুদেব শিলভক্তি ঠাকুর তার শ্রী চরণের কাছ থেকে আমি যা পেয়েছি তা আমি চিকিৎসা করছি তার আদেশ অনুসারে আমি চিকিৎসা করছি সেই কথা সেই উপদেশ সেই প্রেম পরিবেশন করতে তো সম্ভবত আপনারা সবাই জানেন যে যুবাবস্থায় শিল প্রভুপাদের প্রথম সাক্ষাৎ হল শিল ভক্তি ছিলেন ঠাকুরের সাথে তো সেই সময় প্রভুপাদ নববিবাহিত ছিলেন এবং শিলপ্রভুপাত সেই সময় তো শিল শিলপ্রভুপাত নামে তিনি বেকার ছিলেন না তিনি কলকাতার অসংখ্য লোকদের মধ্যে একজন যুবক ছিলেন অপ্রসিদ্ধ কলকাতায় কত লোকজন আছে এখন তো কোটি প্রায় সেই সময় এত ছিল না সেই সময় ঠিক মতো জানি না কিন্তু কম ছিল না তো মধ্যে অভয় ছাড়া ঘরে না অভয় ছাড়া তো তো তার বন্ধু অভয় চরণ দেয় একজন বন্ধু নরেন্দ্রনাথ মালিক বারবার জ করে অভয় চরণকে বলেছে তো এই খুব ভালো সাধু আছে তার দর্শন করা উচিত কিন্তু অভয় বাবা না হন কারণ কি কারণ হোক কি অভয় কি নাস্তিক ছিলেন নাস্তিক ছিলেন তারা তার আবির্ভাব এক শুদ্ধ বৈষ্ণব পরিবারের পরিবারের জন্য তার পিতা গড় মহান রয়েছে এবং এই গড় মহানের কাপড়ের দোকান ছিল কিন্তু বেশিরভাগ সময় ওই দোকান বন্ধ করে ও ঠাকুরের সেবা করতেন তো এই গৌর মহান তো শুরু থেকে চোখে চলে অভয়কে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেন তো খুব ছোট বয়সে অভয়ের জন্য অভয়ের ছোট বয়স অভয়ের জন্য এই করলে শিক্ষক শিক্ষকের শিক্ষা বিভস্ত করেন এবং অভয়ার মা একটু অভিযোগ করবে মৃদঙ্গ শেখা থেকে কি হবে ভালো হবে তার অঙ্ক পদার্থ জ্ঞান ইংলিশ এইসব জ্ঞানের শেখার জন্য একটু টিউটার রাখা কিন্তু গৌরমোহন বল আমার ইচ্ছা আছে যে এই চলে রাধা রানের সূতভক্ত হবে তো গণহান খুব সরল ছিলেন এবং ভগবান কৃষ্ণের অন্তরঙ্গ যোগমায় শক্তির দ্বারা গণহানদের একটু চিনলেন না যে তার আগে আবির্ভাবের আগে থেকে এই মহাপুরুষ যে আমার ঘরে আমার ছেলে রূপে আসলেন তো তিনি আগে থেকে নিত্য সিদ্ধ রাধা কৃষ্ণ শুদ্ধ ভক্ত আছেন তো গোমাহাল তো বোঝেন মনে তার ইচ্ছা ছিল শুদ্ধ করতে হবে কিন্তু যে শুদ্ধ ভক্তদের গুরু আছেন সেটা জানেন না আগে থেকে প্রভাত শুদ্ধ ভক্ত ছিলেন একবার প্রভাত বলেন যে আমি করুণ ধামে চলা এবং কৃষ্ণ আমাকে বলেন এই পৃথিবীতে যেতে প্রচার করতে তো প্রভাত বলেন যে আমি কৃষ্ণের কথা কথা স্বীকার করতে প্রস্তুত ছিল না উদার ছিল না আমি কৃষ্ণকে বললাম যে আমি কি করবো কিভাবে প্রচার করবো কবি কালে বিশেষ করে এই সময় লোক তো সব হয়েছে তো আমি কিভাবে প্রচার করতে পারি তো কৃষ্ণ বলেন চিন্তা করো না আমি তোমার সাথে আছি আমি সব ব্যবস্থা করি তুমি যাও প্রচার করো আমি সবকিছু সম্পাদন করবো Thakur, Prabhupada Balanta, I mean, Krishna, Anga, पालन करते उदात हम तो गौ मोहन রীতি ছিল তো প্রতিদিন কমপক্ষে পাঁচজন প্রসাদের জন্য নিমন্ত্রণ করে বিশেষ করে সাধুর জন্য নিমন্ত্রণ করে আসলে এই তো ধর্ম নিজে প্রসাদ সেবা করা আগে নিজে প্রসাদ সেবা করা আগে তো ঘরে দাঁড়ে ঘরে দাঁড় থেকে আহ্বান করে তো কোন ভুগি লোক ক্ষুধার্ত লোক যদি থাকে তো আসুন তো ক্ষুধার্ত লোককে খাওয়াতে হবে আগে এবং পরে যদি কিছু বাকি থাকে তো নিজে প্রসাদ শুরু করুন এইটা গৃহস্থ ধর্ম গৃহস্থ ধর্মের এই অংশ আরো অনেক আছে তো মানে পিতা তা অভ্যাস ছিল প্রতিদিন পঞ্চ বিশেষ করে সাধু জনকে নিমন্ত্রণ করা এবং ওই সব সাধুকে ভালো করে প্রসাদ দেওয়া পরে তো সবাইকে প্রার্থনা করেন যেন তারা আশীর্বাদ দেবেন যাতে এই চলে আমার চলে রাধা রানীর শুধু ভক্ত হবে So, Prabhupada Balakale, দেখলেন ওই সাধু তো কি রকম সাধু আছে প্রভুপাত বলেন যে আমার ওই বাবা ঘরে নিকটে বাসী একজন পড়শি ছিল গৃহস্থ তো তার পেশা ছিল সকালবেলা গেরোয়া কাপড় পরে বাইরে যাওয়া এবং ভিক্ষা মাঙ্গা ওই সন্ন্যাসী কাপড় পরে সন্ন্যাসী যেমন তো ভিক্ষা প্রার্থনা করত সন্ন্যাসী ছিল ওই গৃহী পত্নী চলে মেয়েছিল কিন্তু সন্ন্যাসীর পোশাক পরে অভিনয় করে যে আমি সন্ন্যাসী আমাকেই দীক্ষা দাও এবং এইভাবে তা গৃহস্থ জীবন গৃহ চলায়নি এবং প্রভাত দেখেছেন যে অনেক সাধু গঞ্জা ব্যাং প্রয়োগ করে সেই জন্য প্রভুপাদের বিশ্বাস ছিল না এইসব সাধুকে সেই জন্য ওই যুবকাল তার বন্ধু রবীন্দ্রনাথ নারক যখন শীর্ষকালে অভয়কে উৎসাহী করতে ওই সাগর কাছে যেতে তখন প্রভুপাত রাজি চলে না এই সাধু সাধু আমি অনেক সাধু দেখেছি সব বাংলা আছে প্রভুপাদের অনেক সাধু দর্শন করার থেকে প্রভুপাদের এইরকম বিশ্বাসন সব বাংলা ভঙ্গি আমারও সেই রকম মত ছিল আমি যখন স্কুলে পড়তাম তখন একবার আমার সেই কাল সবচেয়ে প্রিয় বন্ধু একবার আমাকে শিলপ্রভুপাদ কিছু গেল দেখালেন বলেন যে আমি লন্ডন গেছি এবং সেখানে কিছু হরিকৃষ্ণ কৃষ্ণ ভক্তদের সাথে সাক্ষাৎ হল এবং ওনারা আমাকে কিছু বই বইগুলো দিয়েছে খুব ভালো বই আছে তো আপনি নেন তুমি না এবং ফল আমার বন্ধু আমাকে আমি না বল আমি জানি এইসব ভারতের গুরু এইসব বন্ধ সব চিতা বদমাস দেখতে চাইলাম আমার বন্ধু খুব নিরাশ ছিল কিন্তু তার শুধু এই বাচ্চা পরে আমি আবার সুযোগ পেয়েছি প্রভাদের এক বই পড়তে এবং খুব ভালো লাগেছে তবু আমার বিশ্বাস ছিল না লেখা তো ভালো আছে কিন্তু এইসব সুন্দর কথা কাল লোক আছেন কিনা আমার সন্দেহ হয়েছে তবু আমি ভাবছিলাম যে আমার উচিত আছে তার মন্দিরে যেতে শুধুমাত্র দেখতে এই বয়ের আদাস এই হরি কৃষ্ণ ভক্তগণ পালন করে কি না সেটা দেখতে চাই ভাবছিলাম যে শুধু মুখে এইসব কথা বলে কিন্তু আচরণ করে না তাহলে বুঝতে পারবো যে সাধন কিন্তু তারা যদি এই কথা অনুসারে তার জীবনে যদি এই কৃষ্ণ ভক্তি করে তাহলে আমিও তার সাথে সাথী হব মানে আমি এই কৃষ্ণ ভক্তি জীবনে অংশগ্রহণ করি সেটা ত্রিশ বছর আগে ছিল মন্দিরে গিয়ে দেখলাম যে ভক্তরা খুব যত্নের সঙ্গে খুব গম্ভীরতার সাথে কৃষ্ণ ভক্তি জীবন যাপন করে তো প্রভুপাদের অবিশ্বাস ছিল কিন্তু নরেন্দ্রনাথ তার প্রিয় বন্ধু এই তো বিশ্বাস ছিল যে খুব জ্বর করে প্রভুপাদকে নিয়ে তার হাত ধরে নিয়ে গেছে এবং সেই সাধু তার নাম ছিল শিল ভক্তি শ্রীহান্ত সারসট ঠাকুর প্রভুপাল কোন সাধারণ গঞ্জ থঞ্জ সাধু ছিলেন না तुम्हें মানে এবং আছেন আচ্ছা। তো নরেন্দ্রনাথ এবং অভয় দুইজন ওই গড়িয়া মাঠে সেই সময় গড়িয়া মাঠে औतगिंडी জংশন রাজার স্থিত ভাড়া বাড়ি মন্দির अठारह के ऊपर দুইজন সাধু ছড়ায় দণ্ডবাদ করেন ভয়া অবিশ্বাস ছিল যে এতে সাধু কিন্তু ওই সংস্কৃতি পালন করার জন্য তো সর্বপ্রথমে সাধুর দর্শন দিয়ে দণ্ডবাদ প্রণাম করেন তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলেন সে সময় তো আপনারা একটু বিচার করেন যে ওই সাধারণ মর্যাদা আছে তো লোকদের থেকে জিজ্ঞেস করো তো তুমি কে কই থেকে আসছ কি করছ এইসব তো ভক্তি সরস্বতী ঠাকুর সাধারণ মর্যাদা লঙ্ঘন করেন दुई जो है उठ आगे आदेश তোমরা শিক্ষিত যুবকের তোমাদের উচিত কৃষ্ণ ভক্তি প্রচার করে বিশেষ করে বিদেশে প্রচার করে তো প্রতিদিন অনেক লোক ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কথা শুনতে আসে এবং অনেক অপরিচিত প্রতিদিন অনেক অপরিচিত লোক আসতেন কিন্তু বিশেষ করে অভয়কে অভয় অপরিচিত অপরিচিত ছিলেন চক্ষু দান দিল যে জন্মে জন্মে অবশ্যই ভক্তিসুদন সরস্বতী ঠাকুর এবং আমাদের পরমারন্দ্র গুরুদেব শিল প্রভুপাদের মধ্যে সনাতন সম্বন্ধ আছে সেই জন্য শিল ভক্তিসুদন সরস্বতী ঠাকুর যখনই অভয় স্বয়ং দেখলেন তখনই আদেশ দিলেন প্রচার করে কারণ সেইটার তাদের মধ্যে সম্বন্ধ যে ভক্তি ঠাকুর যুগে যুগে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য আসে এবং তার পদাঙ্কা অনুসরণ করে আমাদের অভয় ছাড়া চরণ আমাদের মানুষের সঙ্গে প্রতিপাদ প্রচার করে তো এই হচ্ছে তাদের সনাতনী সম্বন্ধ এবং আমরা সৌভাগ্যবান হবে আমরা যদি এই ভক্তিবিনোদ ধারা যোগদান করি আমরা যদি এইরকম মহা মহা মহা মহা মহা মহাভারতের একটু কৃপা কৃপালেশ যদি পাইতে পারে তাহলে আমাদের জীবন সফল হবে ধন্য হবে তো আমাদের আচার্য চরিত্র কি রকম আছে সেটা বর্ণনা করা যায় না আমরা কত অধম এবং আমরা কত মহান বোঝা কঠিন আছে একবার আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বত ঠাকুর এইরকম সভা অনেক লোকের মধ্যে বলেছেন যে আমি বলছি এবং আপনিও শুনছেন কিন্তু আমাদের মনে একটা ফাঁক চলে যাচ্ছে তিনি মহান আমরা তার চিত্তবৃত্তি থেকে কত দূরে আছে কিন্তু আমাদের আশা আছে যে এই এইসব মহান আচার আশা কলি যুগে অন্ধকার কলকে প্রতিভা নিয়ে আমাদের উদ্ধার করতে তো আগে বলা যে হয়তো আমার অভিনয় থেকে আপনারা বঞ্চিত হন এবং আপনারা মনে করেন তো আমি শুদ্ধ কিন্তু আমি জানি আমার হৃদয়ের অবস্থা আমি জানি যে আমি ত্রিশ বছর ধরে বৈষ্ণব ধর্ম পালন করা অভিনয় করলে এইখানে আমার হৃদয়ে কাম ক্রোধ লোভ ইত্যাদি খুব প্রবল ভাবে এখানেও আছে তবু আমার বিশ্বাস আছে এবং আশা আছে যে আমি প্রভুপাদের চিত্তবৃত্তি থেকে এত দূরে থাকলেও আমি যদি চেষ্টা করি তা কৃপা পরিবেশন করতে তাহলে ইনি অবসর আমাকে ভুল করবেন তো এটা আমাদের আসা অনেকেই আমার কাছে আসে জিজ্ঞেস করেন যে আমরা কি ভাবে সাধারণ জীবনে আশা ভক্তিতে প্রবেশ করতে পারে আমি চেষ্টা করছি ভক্তি করতে তবু আমি মনে করি যে আবার কিছু প্রগতি করতে পারছে না তো আমি কি রকম উত্তর দিতে পারি কারণ আমার অবস্থা এই কিন্তু নামে বিশ্বাস করতে হবে এবং বিশেষ করে নাম মানে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করতে হবে ওই কারণে नाम रूप है कृष्ण अवतार नाम हई सार जगत है निष्ठा तो नाम विश्वास करता हूँ तो हमारा जब सारा जीवन है नाम है विश्वास कर नाम जब कर তবে নামে কৃপা আমাদের উদ্ধার হবে এবং বিশেষ করে আচার্য গণে কৃপায় আমাকে বিশ্বাস করতে হবে যে আমরা অনুপযোগী হলে আমি যদি চিকিৎসা করি তাহলে সেটা কাজে তাহলে উপদেশ অনুসারে গুরু সাধু এবং শাস্ত্র অনুসারে কৃষ্ণ ভক্তি করতে যদি চেষ্টা করি তাহলে আমাদের মহান মহান আচার্যগণ আমাদের অবশ্যই সহায়তা করবে কৃষ্ণ স্বয়ং সহায়তা করবে এই স্বয়ং তেষাম সত্যগীতারং ভাজিতা প্রীতিপূর্বকম তদামি বুদ্ধি যোগন্তম যে নাম উপজানতি তে শ্রীকৃষ্ণ বলেন যে আমার ভক্ত তারা চেষ্টা করে আমার সেবা করতে তারা সাহায্য করে আমি আশ্রম ಅನನ್ಯ ಆಶ್ರಯತೆಯಂತವ ಏಜನ ಪರ್ಯುಪಾಸತೆ ತೇಷಾಂ ನಿತ್ಯಾಭಿಯುಕ್ತಾನಂ ಯೋಗ ಕ್ಷೇಮವು ಮಹಾನ್ಯ শ্রীকৃষ্ণ বারবার গীতায় বলেন যে আমি যদি অনন্য মানুষের চেষ্টা করি শ্রীকৃষ্ণের সেবা করতে তাহলে কৃষ্ণ অবশ্যই আমাদের সাহায্য করবে এই তো কালু কাপ মন চঞ্চল থাকে মন দূষিত হয় কিন্তু আমরা দূষণ মুক্ত হতে পারি আমরা যদি বিশ্বাসের সাথে হরিমান করি এবং বৈষ্ণব সেবা করি নামে রুচি নামে রুচি হতে হবে এবং বৈষ্ণব সেবা করতে হবে এবং জীবে দয়া মানে প্রচার করতে হবে এই তিনের দ্বারা আমাদের জীবন সফল হবে কৃষ্ণ ভক্তি দ্বারা তো এই কৃষ্ণ ভক্তি পন্থা খুবই সরল আছে খুবই সরল এই কৃষ্ণ ভক্তি পন্থ হচ্ছে বাস্তবিক বস্তু সেই জন্য দেখা যায় প্রকট আছে যে অনেকে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থ গ্রহণ করেন প্রভুপাত বলেন যে আমি মনে করলাম যে আমেরিকায় গেলে আমি যদি প্রচার করি মাংসাহার বর্জন করে সব রকম নেশা বর্জন করে অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করে এবং যুবকেরা খেলা ইত্যাদি ওইসব রকম বর্জন করে আমি মনে করলাম যে আমি যদি এইরকম প্রচার করব তাহলে আমেরিকান লোক আমাকে বলবেন তো স্বামীজি আপনি এই কাজ করবেন ওই জাহাজে যার বারে আপনি এগিয়ে এলেন তো সেই জাহাজে আপনার নিজের দেশেই ফেরত যান <laughs> তো প্রভুপাত মনে করেন যে আমি যদি স্পষ্টভাবে প্রচার করব তো কেউ গ্রহণ করবে না প্রভুপাত যখন সর্বপ্রথমে নিউইয়র্কে ছিলেন তার একজন বন্ধু সহায়ক কেউ ছিলেন তো সেখানে एक प्रभुपाद है आगमन है आगे एक जन बंगाली রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী ছিল এবং প্রভুপাদের খুব সংখ্যার সংগ্রাম দেখে তো শ্রী রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী নিখিলানন্দ স্বামী তো প্রভুপাদকে কিছু উপদেশ তার হিতের জন্য স্বামী আমি জানি আমি অনেক বছর এখানে আমেরিকায় আছি এবং আমি জানি তো আপনার হিতের জন্য আমি বলছি আমি জানি যে আপনি আজীবন শুধু বৈষ্ণব আছেন কিন্তু এই দেশে প্রচার করতে গেলে তো মাংস মাছ আন্ডা এইসব কিছু খেতে হবে এবং যাতে তার পছন্দ হবে তো সাথে সাথে কিছু মদ খেতে হবে এবং এইরকম পোশাক পড়লে তো কেউ আপনাকে সম্মান দিবে না তো আমার মতো শয়তান করতে হবে এবং আপনি ওই ভারতীয় লোকের মতো তো হাতে খান তো এই বছর চলবে না লাইফ ফর্ক স্পুন দিয়ে খেতে হবে তো প্রভুপাত বলেন যে না হবে না আমি এইসব করবার না আমি চেষ্টা করব যাতে আমেরিকান লোক মাছ মাংস দিন চলে শুদ্ধ কৃষ্ণ প্রসাদ সেবা করবে হাত দিয়ে আমি কখনো ওই বৈষ্ণব প্রসাদ ছাড়ব না আমি আমেরিকান লোককে ধুতি শাড়ি পরা হোক ওই মুখেরানন্দের স্বামী হন সেটা সম্ভব হবে না কারণ সম্ভব না আমি চেষ্টা করব এবং চেষ্টা করার মাধ্যমে আমি যদি মারাই যাব ঠিক আছে কিন্তু আমি কখনো গুরু আজ্ঞা ছাড়ব না তো এইভাবেও আমরা যখন সর্বপ্রথম এই বাংলাদেশে এলাম দেখলাম যে অনেকেই কীর্তনে অকৃষ্ট আছে কিন্তু বাংলাদেশি হিন্দুদের আরো একটা বেশি অনুরাগ আছে অনেক মানে অনুরাগ আছে কীর্তনের জন্য কিন্তু তার কি বলে মুখে হাড়ি বরণ হর নাগর নাচে জল তো আমরা খুব কীর্তন করি তো ক্লান্ত হয়ে ক্ষুধান্ত হয়ে তো কিছু মাছ খাওয়া উচিত তারপর আমরা আরো അപ്പോൾ നമ്മൾ ആളോ তাহলে ഭാവമൊക്കെത്താൻ যাবে এবং দেখলাম যে অনেকেই নাম বিক্রি করে ওইসব নাম যজ্ঞ দল আছে খুব কীর্তন করে তাদের নিয়মিত সময় আছে দুই ঘন্টা তো দুই ঘন্টার সময় সমাপ্ত হলে অনেক দল যদি না আসে খুব রাগ করে দুর্গন্ধ হয়ে গেল ঘরের সময় হয়ে গেল দুই ঘন্টায় আমরা বিড়ি সিগারেট সেবা খাওয়াতে পারিনি অনেক গ্রুপ আসে অনেক দল আসে এবার পিছনে গিয়ে এবং অনেক বৈশাল আছে প্রস্তুত আছে এই কীর্তন দলে সেবা করতে বেরিয়ে যাওয়া সিগারেট যাবে না বেরিয়ে মানে সূর্য আছে সেখানে সিগারেট বেরিয়ে ওসব কিছু আমি দেখেছি অনেক মঠে গেছে এবং মঠে মহান্তায় রয়ে ওই কি বলে খবর বাবু <laughs> তো সেই সময় খুব কম লোক আমাদের কথা শুনেছে মানে প্রচার করতে গেলে লোকের খুব সমাগম হল এবং লোকের জয় জয় বলত এবং অনুদানিত কিন্তু জীবনের মধ্যে পরিবর্তন হল না খুব কম ছিল এখান দেখা যায় যে আস্তে আস্তে লোকেরা বুঝাচ্ছে আমরা কি উপদেশ আছে যে এই বৈষ্ণব হতে হলে শুদ্ধভাবে জীবনযাপন করতে হবে এবং এর জন্য প্রতিদিন ওই শুদ্ধ বৈষ্ণব সমাজে সংখ্যা বাড়ছে এই কারণ বাংলাদেশি হিন্দুরা মধ্যে জাগরণ হল যে বৈষ্ণব তো জীব হিংসক হতে পারে না বৈষ্ণব তো ব্যবচারে হতে পারে না বৈষ্ণব সুন্দর হতে হবে সেই জন্য এইসব অপসম্প্রদায় যা আছে তা প্রভাব দিনে দিনে কমে যাচ্ছে কারণ আমাদের প্রচারে আমরা কম্প্রোমাইজ আমরা আপোষ হই আমরা সত্য করতে বল অনেকে মনে করে যে আমাদের গুরু ভগবান আছে সেটা আমরা বলেন আমরা বলি যে গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি তো যারা মনে করে যে গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবান তারা ভুল করে গুরু সাক্ষাৎ ধরিত সাক্ষাৎ ধরিত नहीं है समस्त शास्त्र तो हर अभिन्न गुरु की बात है कारण উত্থাস্থানজাত এবেসাদি প্রবর ইয়া প্রিয় এই বৈঠাস কারণ তিনি ভগবানের খুবই প্রিয় সেই জন্য ভগবান থেকে ভগবানের থেকে অভিন্ন কিন্তু সম্পূর্ণভাবে অভিন্ন গুরু তো জগতের সৃষ্টিকর্তা হচ্ছে না তিনি ভগবানের খুবই প্রিয় প্রতিনিধি সেইভাবে কৃষ্ণের থেকে অভিন্ন এইভাবে গুরু থাকতে পুষ্ট হবে আমাদের প্রচার সেই জন্য অনেকে বুঝতে পারে যে এটা আসল কথা আমরা প্রচার করে আপনাদের বঞ্চনা দেওয়ার জন্য আমি প্রচার করি যাতে আপনাদের উদ্ধার হবে না হবে ধীরে ধীরে লোকেরা এইসব কথা বুঝতে পারে এবং নিজে জীবন আসল কৃষ্ণ ভক্তির দ্বারা সফল করার জন্য এই ইস্কনে যোগদান দেন তো আমি সবাইকে সকালে খাচ্ছে এই প্রার্থনা করছি আপনারা বিচার করুন হালকা ভাবে কোন জিনিস গ্রহণ করে না যে কৃষ্ণ ভক্তি এখন সারা পৃথিবীতে প্রসারিত আছে তা থেকে আপনারা অনেক প্রেরণা পাচ্ছেন কিন্তু সেই কারণে আপনাদের কৃষ্ণ ভক্তি গ্রহণ করেন উচিত না দেখা উচিত তো এই প্রচার কি রকম আছে অনেক বদমাসের প্রচার সর্বপৃথিবীতে প্রসারিত আছে একজন খুব বড় অসুর ছিল তার নাম ছিল এখন ঔষো বলে আগে কি নাম ছিল এখন তো মনে নেই ঔষো রাজনীশ রাজনীশ ভগবান রাজনীশ তো মধ্যপ্রদেশ যাদের পরে অধ্যাপক ছিল জৈন হিন্দু ছিল তারপর বিদেশে গিয়ে प्रचार करना चाहिए इंद्रिय चौपन है ग्यारह आध्यात्मिक उपलक्षण होगा विशेष करें अनियम है जौन जीवन है आध्यात्मिक उपलब्धि हो फ्री सेक्स তো অনেক যুবক লোক যুবক লোকেরা আকর্ষণ হল কারণ ভাঙার নামে সুযোগ আছে ইন্দ্রিয় তর্পণ করে তো সেই বদমাস অসুর তো এইডস থেকে মারা গেল কিন্তু এই কারণে অনেকে আপনার কি বৈষ্ণব না অসুর এই কি না এই চলছে আছে এখানে তো তুলসীকে সমান দেওয়া উচিত আক্রমণ করছে তুলসীকে খেয়াল দেওয়া বুঝতে হবে যে তুলসী কৃষ্ণ প্রিয়াসী আমরা প্রার্থনা করি তুলসী এইসব দেখে আমি বুঝতে পারি আপনাদের কি রকম বৈষম্য আছে ঔষধ সম্বন্ধে ওই বন্য গরু সম্বন্ধে আমি বলছি কেন এই বলতে চায় যে ইসকনের ছাড়া অনেক সংস্কার আছে পৃথিবীতে তারা প্রচার প্রসারিত আছে সেজন্য শুধুমাত্র যে ইসলামের প্রচার অনেক দেশে আছে এই কারণে ভক্তি যোগ গ্রহণ করা উচিত তা থেকে আমি কিছু অনুপ্রাণ অনুপ্রেরণা লাভ করতে পারি কিন্তু এই বুঝতে হবে আমরা কি সব প্রচার করছি না ধারণা নামে অন্যরকম প্রচার করবো ඒකොළු কালে ধর্ম নামে অনেকে অধর্ম প্রচার করে করে সেই জন্য বুদ্ধি দ্বারা উচ্চারণ দ্বারা আমাদের ধর্ম গ্রহণ করতে হবে আমি যদি হয়তো ভাবো বিচার না করেন শুধু ভালো থাকে এবং কিছু গ্রহণ করি তাহলে খুব বড় সম্ভাবনা হবে যে আমরা বঞ্চিত হবে তো আপনারা বুদ্ধি দ্বারা বিচার দ্বারা নির্ণয় করুন তো কোন পথে চলতে হবে তো ইসকন থেকে প্রকাশিত অনেক গ্রন্থ আছে শ্রীমদ ভগবত গীতা যথাযথ শ্রীমদ ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত এইসব পড়ুন এর মধ্যে কি আছে কি রকম উপদেশ আছে এই তো সব না অসব আপনারা তারা বিচার করেন এবং ভক্তরা যারা এইসব গ্রন্থ গ্রন্থ নামে ভক্তি প্রচার করে তাদের কি চরিত্র আছে দেখুন তো গ্রন্থে উপদেশটা আছে এবং গ্রন্থগুলোর পালন কারো মধ্যে জীবনে মূল আছে কিনা দেখুন বিচার করুন প্রচার এবং আচার আচরণ একই হতে হবে আমরা যদি শিক্ষা দেয় শিক্ষা দিই সিগারেট না খাও সিগারেট খাবে না ওর স্বাস্থ্য জন্ম ভালো না খাবে না খাবে না খাবে না ও আমাকে একটু সিগারেট দাও এইভাবেই শিক্ষা হবে আপনি আচারিক প্রভু জীবের শিখায় তো এই সংসার এই সংসার সফলতা হবে যদি বয়ের ভিতরে উপদেশটা আছে বয় বিতরণ বিতরণকারীদের জীবনে প্রকট হবে তো আপনারা দেখুন আমি শুধু কথা বলি নিজেই পালন করি তো আমরা যা বলি সেটা আদর্শ সেই জন্য আমরা বুঝি যে সবাই আকৃষ্ট হবে না কারণ অনেকেই জনের সাথে আমরা যদি বলি যে যা কিছু করতে চান তো করো শুধু আমার চরম থেকে কিছু দূর না এবং শুধু সব কিছুই হবে আমি গুরু আমি আশীর্বাদ দিচ্ছি সেটা যথেষ্ট এবং এই আচরণের দিকে কিছু খেয়াল রাখা দরকার না আমার চরণের ধূল এইটাও তেজস্বী আছে যে যা কিছু আপনারা করেন তো তার তাকে কিছু হবে যে যদি এইভাবে প্রচার করে বুঝতে হবে যে সেই সদ্গুরু না গুরুর আশীর্বাদ কি আছে তার উপদেশ আশীর্বাদ আমি কি যেন আশীর্বাদ যাতে আমাদের ভালো হবে অঙ্গ হবে তো সাধুরা তাদের উপদেশ দ্বারা আমাদের মঙ্গল সৃষ্টি হবে সেই জন্য সাধুদের কাছে যাওয়া উচিত না অলঙ্গ প্রার্থনা করার জন্য এবার তার কয়েকজন শিষ্যের সাথে দক্ষিণ ভারত মাদ্রাস থেকে নেওয়া যেত তো প্রভুপাত প্রথম সেই প্রকাশটাই ছিল তো পাশে প্রকর্ষ থেকে দুজন প্রপাদের নিকটে আসলেন এবং প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করে তো প্রভুপাত বলেন যে তা गेरुआ कपड़ देखाए বলেন এই আমার আশীর্বাদ তো প্রভুপাদের মানে এ আমার আশীর্বাদ মানে সন্ন্যাস তো প্রভুপাদের সঙ্গী শিষ্যরা তো সেই দুজন লোক থেকে জিজ্ঞেস করেন আমি কি জন্য রাশি পাচ্ছেন দুজন বলেছেন যে যেন আমাদের শস্য ভালো হবে ব্যবসা ভালো হবে তারপর বোঝাচ্ছেন যে এটা সামঞ্জস্য হচ্ছে না প্রভুপাদের আশীর্বাদ হচ্ছে বৈরাগ্য বৈরাগ্য বিজ্ঞান এই যে ভক্তি যোগ চৈতন্য মহাপ্রভুর ভক্তি প্রচার বৈরাগ্য এবং বিদ্যাচার প্রচারিত বৈরাগ্য সকলে সন্ন্যাস হওয়া দরকার কিন্তু বিরক্তি হতে হবে মনে আমাদের জীবনের উদ্দেশ্য ইন্দ্রিয় তর্পণ হওয়া উচিত না কৃষ্ণেন্দ্রিয় তর্পণ হওয়া উচিত এবং বিদ্যা অর্জন করতে হবে বিদ্যা মানে না ওই স্কুলে যা শিক্ষা দেওয়া হয় সেরকম বিদ্যা সেটা অবিদ্যা সেই বিদ্যা অবিদ্যা জানে ঠাকুর জড় বিদ্যা তত মায়া ভাইবা তোমার বচনে বাধা মহাজনমিয়া আদিত্য সংসারে জীবকে করে গাধা তো একজন যদি এমএসসি পিএইচডি হন তো বুঝতে হবে যে জড় বিদ্যার দ্বারা সে বড় গাধা আছে তো আসল বিদ্যা হচ্ছে ভগবত তত্ত্ব বিজ্ঞান ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষে যায় তো সংক্ষেপে বলছি যে এই কৃষ্ণ ভক্তি ষষ্ঠ জিনিস আমরা যদি কৃত্রিম জিনিস চাই তাহলে আন্তর্জামী ভাবা আমাদের কাছে বন্ডগুরু পাঠাবেন আমি যদি বাস্তবিক বস্তু চাই তাহলে আমরা সদগুরুর শ্রীচরণ আশ্রয় লাভ করতে পারি গুরুকে অনুসন্ধান কর গুরুকে সন্ধান করার দরকার না আমি যদি প্রকৃত পক্ষে কৃষ্ণকে চাই তাহলে সেই ভাগ থেকে কৃষ্ণ আন্তর্জামী ভগবান আমাদের জন্য ব্যবস্থা করবেন যাতে আমরা গুরু কৃপা লাভ করতে পারি ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবানজি গুরু কৃষ্ণ প্রসাদে পায় Bhakti Ratna Beach. So, Bhagavan হওয়ার জন্য অন্তরে আমাদের উদ্দেশ্য শুদ্ধ হতে হবে যে আমি শুধুমাত্র কৃষ্ণকে চাই আমি ধর্ম নামে নিজের ইন্দ্রিয় তর্পণ চাই না তো কেননা ইসলাম এইরকম প্রচার করে সেই জন্য এইখন অনেকেই বুঝতে পেরেছেন যে এইটা আসল ফল আমরা লোকদের ভৌতিক সুখের জন্য প্রলোভন করে না এই রকম প্রচারক আছে ওরা বলেন যে আমাদের ধর্ম অবলম্বন যদি করে তাহলে প্রতি রবিবারে আমরা তোমাকে এই মুরগি দেব তো মুরগি খাওয়াতে তারা ধর্ম প্রচার করে কিন্তু আমাদের প্রচার হচ্ছে তো মুরগিকে এবং সকল প্রাণীকে দয়া কর জীব হিংসা করো না কৃষ্ণ ভক্তি কর তো কৃষ্ণ ভক্তি গ্রহণ করতে গেলে বৈরাগ্য হতে হবে এটা আসল জিনিস ষষ্ঠ জিনিস না কিন্তু গ্রহণ করলে আমাদের চরম লাভ হবে হরে কৃষ্ণ তো আপনারা কি চান বেজাল জিনিস না আসল জিনিস আসল জিনিস সুখী হরিনাম সংকীর্তন কিন্তু সেটা বলার না যে অনেকে হরিনাম সংকীর্তন করে এবং তা বলে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হরে কৃষ্ণ মৃত্যুর পর আত্মা আত্মগতি কি দু রকম গতি আছে সদগতি এবং অসৎগতি সদগতি মানে কৃষ্ণের কাছে যাওয়া এবং অসৎগতি আছে ষাট ভূলোক না অন্তর্গতি প্রাপ্ত করে সেটা এই জীবনে কারণ অনুসারে নির্ভর করে জ্ঞানটি দেবতাকে বান পিতৃ জ্ঞানটি পিতৃগতা উদার জ্ঞানটি গুরুতে জন্ম নাচেন অপিয়ান্তি গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে देव देवी जय उपहास हो गया देख दे जाए भूत प्रेत पिशाच है भूत प्रेत पिशाच परायणत्व हो পিতৃদেব উপাসকের পিতৃলোক যায় এবং আমার ভক্ত যারা আমাকে উপাসনা করে তারা আমার কাছে আসে সুবর্ণাদির একটা প্রশ্ন মহাপ্রভু যে স্বয়ং ভগবান এটার প্রমাণ কি কিভাবে জানতে পারি আমরা শাস্ত্র প্রমাণ আছে কৃষ্ণ তুষা কৃষ্ণম সঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম শ্রীমদ ভাগবতে চার যুগে চার ধান এবং সেই চার যুগে অবতার সম্বন্ধে বর্ণনা আছে কলযুগ সম্বন্ধে এই দেখা আছে যে কলযুগের অবতার কৃষ্ণ বর্মা সবসময় কৃষ্ণ নাম করেন এবং ইনি হচ্ছেন কৃষ্ণ কিন্তু তার তৃষা অন্ধকান্তি অকৃষ্ণ তিনি তার সঙ্গ সঙ্গ পার্শ্বদের সাথে তার সঙ্গ ভঙ্গ পার্শ্বদ সাথে উপাসনা করা হয় संकेतन योग्य दान তো হরিনাম প্রবর্তক হচ্ছে এই যুগের অবতার তো ভগবতের সপ্তম স্কন্ধ লেখা আছে যে কল যুগে ছন্ন কল নিরাবাদ কলিযুগের ওই অবতার ছন্না হন তো সেই জন্য ভগবানের একদম আছে ত্রিযুগ মানে এই কলিযুগে অবতার তো অত প্রকাশিত হচ্ছে সেজন্য এই কলিযুগের অবতার সম্বন্ধে ভাগবত ইঙ্গিত আছে দিগদর্শন কিন্তু বুঝতে হবে নাম প্রবর্তা করছেন কে হরিনাম প্রচার করেন কে মহাদেব উচ্চার কে প্রচার করেছেন অবশ্যই সেই তো মহাদেব এবং মহাপ্রভুর প্রকাট দিনের সময় অনেক বড় বড় পণ্ডিত জ্ঞানী যে মহাপ্রভু ভগবান আছে স্বীকার করেছে তো এইটা প্রমাণ বিশাল শব্দ হবে বিশ্বাস না থাকলে এই তো সূর্য যা আকাশে আছে আমি বিশ্বাস করবো আমি বলবো না হয়তো হয়তো এই বড় লাইট হয়তো হয়তো আমেরিকান স্যাটেলাইট আমি যদি তর্ক করতে চাই তাহলে যে কোনো জিনিস আমরা সন্দেহ করতে পারি তুমি কে আমি তোমার বাবা বিশ্বাস করে না কি প্রমাণ আছে আর কি করতে পারছি আমরা আমি আমরা আপনার চরণে প্রণতি জানাই চরণে প্রণতি জানাচ্ছি আমার আচ্ছা। জানা জানা আমরা প্রকৃত সাধু কিভাবে চিনতে পারব প্রকৃত সাধু কিভাবে কিভাবে চিনতে साधु साधु प्रथम लक्षण है सादाचार साधु तो संपूर्ण भावे शरणागत हन श्री कृष्ण चरण गीता श्री कृष्ण बोले Mahatmanastimam Partha Daivin Prakriti Vajantananya Manaso Yadva Bhutadin Anviyam Shri Krishna Bhavanjali Prakrita Mahatmaja সম্পূর্ণ ভাবে আমার অন্তরঙ্গ শক্তিতে আশ্রিত আছেন কারণ তারা জানেন যে আমি হচ্ছে ভগবান তো সাধু মনে কৃষ্ণ ভক্ত নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্ত আর কি আর হচ্ছে আমরা অনেক সাধু সময় করেছি কিন্তু আমাদের কোন রকম পারমার্থিক উন্নতি সাধিত হচ্ছে না কারণ কি এবং তার জন্য আমাদের কি করেন আমরা অনেক সাধু সঙ্গ করেছি কিন্তু আমার পারমার্থিক জীবনে উন্নতি হলো না কেন এটা কি প্রশ্ন এবার কি কি করা উচিত আমাদের কি করা কি এবং তার জন্য আমাদের এবং তার জন্য আমাদের কি করতে হবে তো প্রথমে বুঝতে হবে আমরা কি সাধু সঙ্গ করছি না অসাধু সঙ্গ <laughs> সাধু যদি বিষয় চলে আশ্রিত নন তবে সাধু এবং কৃত্রিম ভাবে যদি ভক্তি করে তারাও না কিভাবে সাধু সঙ্গে করতে হয় সেটা বুঝতে হবে অনেকে মনে করে যে কিছু ধূপ জ্বালায় আপন করা এবং অনুধ্বনি করা জয় জয় বলা থেকে জোরে সাধু সঙ্গে সেটা ভালো কিন্তু সাধু সঙ্গ হয় শ্রবণ করা দ্বারা এবং সেই উপদেশ হল পালন করা দ্বারা সাধু সেবাও করতে হবে সেবা করতে হবে কিন্তু সাধু সেবা তো শুধুমাত্র অনেক সুস্বাদু আইটেম রান্না করা সাধুদের ভোজন করা সেটা এইটা রকম কিন্তু সেটা তার দ্বারা সাধু সেবা পূর্ণ হয় না তার উপদেশ আহ্বান করতে হবে শুনতে হবে তার উপদেশ এবং নিজের জীবনে ওই সব গ্রহণ করতে হবে সেটা সাধু সঙ্গ সাধু সঙ্গে সম্ভব হয় যদি সাধু সাধু এবং আমরাও যদি সাধু আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে আমরা অবশ্যই সাধু সঙ্গ পাব এবং তার থেকে আমাদের উন্নতি হবে আমাদের উদ্দেশ্য যদি সৎ নয় তাহলে আমরা যত কিছু সাধু সঙ্গ অভিনয় করি তাহলে আমাদের কোনো লাভ হবে না মাছ মাংস খেলে ভগবান পাওয়া যায় না প্রমাণ কি মাছ মাংস খেলে যে ভগবান পাওয়া যায় না প্রমাণ কি প্রমাণ আছে আপনি যে প্রশ্ন করছেন এই তো বাজে প্রশ্ন করতে পারে Shota Praman. আরো প্রমাণ যদি চান তাহলে সেইটা প্রমাণ যে আপনার বুদ্ধি এত আছে ভগবান কি পছন্দ করে যে আপনার জীব হিংসা করে Thank you. জীব হিংসা দ্বারা ভগবান প্রাপ্ত হয় আমি বল আপনি সন্তুষ্ট হন গড়ে কেউ গিয়ে সবকিছু খেল তো মৃত্যুর সময় আপনি বুঝতে পারবেন মৃত্যুর সময়ে আপনার এই জীবনে কালো ফল ভোগ করতে হবে তার আগে এখনো আমরা জরা ব্যাধি চাই না কিন্তু আসে জরা ব্যাধি চাই না কিন্তু আসে তো কৃষ্ণ ভক্তি কারণ ভগবানের কলম ধামে যান সেখানে এইসব হবে না আমরা চাই যে আমরা সবকিছু করব নিজের ইচ্ছা অনুসারে দূষিত ইচ্ছা অনুসারে এবং আমরা কিছু হবে না সেটা রাবণের মত রাবণ চাইছে যে আমি সুখী হব কিন্তু রামচন্দ্রকে মানব সেটা সম্ভব না কিছুদিন আমরা লঙ্কার মত ভোগ করতে পারি কিন্তু মৃত্যুরূপী রামচন্দ্র ভগবান আসবে আমাদের নাটক ধ্বংস করার জন্য হ্যাঁ, কোন বৈজ্ঞানিক আমি আমি শুধু চেষ্টা করছি আমাদের বোঝাতে আপনাদের আপনাদের কিভাবে আসা মঙ্গল হবে না আমি যদি চাই তো সব কিছু করে আমি যদি চান তো সেই রকম সাধু পাশে যান যাতে আমাদের মনের মত আপনার উপদেশ পাবেন সব কিছু খাও সব কিছু করো কোনো ক্ষতি হবে না সব রকম উপদেশ যদি দেখতে চান তো আমাদের কাছে আসেন অনেক বন্ধা আছে তো তাদের কাছে কিন্তু তার সাথে গড় নরকে প্রবেশ করা হবে মালা মালা মালা গলার মালা যাতে পুনর জান্নাত থেকে আমরা বাঁচব আমরা প্রচার করছি তুলসী মালা উৎপাতি কোথায় প্রথমে বুঝতে হবে আমাদের জীবনের প্রয়োজন কি আছে তুলসী মালা উৎপত্তি কোথায় গেল রং এর উৎপত্তি